বারো নম্বর প্রশ্ন বলছেন রসুল করিম সাল্লা সাল্লামের হাদিস মসজিদে ঢুকলে আগে দুই ডাকাত তেহেতুল মসজিদের নামাজ পড়তে হবে এখন আমার কথা এক নম্বর জোহরের ফরোজ নামাজের আগে চার রাকাত সন্ন্যত এখন আমি কি তাহিয়াতুল মসজিদ সহ মোট ছয় রাখাতে নামাজ পড়বো নাকি দুই রাখা তাহিয়াতুল মসজিদ দুই রাখা সন্ন্যত আদায় করবো তারপর বলছেন দুই নম্বর ফজরের নামাজে ফজর ফরজের আগে দুই রাকাত সন্ন্যাত এখন কি দুই রাকাতে মসজিদ ও দুই ডাকাত সন্ন্যাত পড়ব নাকি শুধু দুই ডাকাত সন্ন্যাত পড়লে হবে দয়া করে জানাবেন তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে মসজিদের সালামি রসুল্লাহাম প্রসিদ্ধ হাকিজা দাখালা হাদুকুল মসজিদা তোমাদের যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে ফালাহ আর বসতে চাইলে অতক্ষণ বসবে না হাত তাই ওসাল্লিয়া রাকাতাইন যতক্ষণ পর্যন্ত দুই রাখা সলাত না পড়ে দেবে অথবা নাহাদিস রয়েছে বসার পূর্বে যেন দুই পড়ে নেই জি ইমাম আহমদ কাছে অনেক কাছে এটি তাইহাতুল মসজিদ সন্ন্যত নয় সন্ন্যত মহাকাদান বরং ওয়াজিব কারণ রসুল্লাহ বসতে নিষেধ করেছেন এই দুই রাখাত না পড়ে তারপর অবশ্যই যেন পড়ে নাই সুতরাং এটি ওয়াজিব কিন্তু সঠিক মত সন্ন্যত মহাকাদে এবং এর বড় গুরুত্ব রয়েছে সুতরাং সন্ন্যতের খেলাফ কাজ আপত্তিকর কাজ যে বিনা সলাতে আপনি মসজিদে বসে যাবেন কিন্তু তার জন্য একবারে পৃথক সলাৎ হইতে হবে এমনটা আবশ্যক না যখন দেখছেন যে আমার সামনে জোহরের চারাকা সন্ন্যাত আছে অথবা ফজরের সন্ন্যাত আছে তখন সেই সন্ন্যতেই আপনি নিয়ত করবেন এক সন্ন্যতে রাতে বা নিয়ত করলেন সন্ন্যতে মক্কাতে নিয়ত করলেন ফজরে আর সন্ন্যতে রাতে বা নিয়ত করলেন জোহরে আর তার সাথে তাই তাইয়াতুল মসজিদের নিয়ত করে নিলেন এক গলিতে দুই শিকার বা কয়েক শিকার হতে পারে জি এইরকম উজু করলেন তেহাদুল উজুর নিয়াদ করলেন যে আমি তেহাদুল উজুর নিয়াদ করলাম তেহাদুল মসজিদেরও নিয়াদ করলাম আর সন্ন্যতে রাতে বা জহরের সন্ন্যতের নিয়াদ করলাম আশা করি এইভাবে যথেষ্ট তারপরে কেউ যদি জোহরে মনে করে যে আমি দুই রাকাত সেপারেট তাহাতুল মসজিদ পড়বো আর তারপরে আমি চার রাখা সন্ন্যত রাতে বা পড়বো যাইস কিন্তু ফজরের ক্ষেত্রে যেহেতু রসুর উল্লাহ সাহাবাই কারামরা মসজিদে গিয়ে চার কখনো পড়েনি কোনো প্রমাণ নেই না রসুল উল্লাহ না সাহাবাই কারামরা যে দুই রাখা তেহাতুল মসজিদ পড়লাম আর দুই রাখা ফজরের সন্ন্যত পড়ছি এমনটা পড়েনি বরং ফরজের আগে দুই রাকাত হালকা সন্ন্যত পড়েছেন সুতরাং মসজিদে গিয়ে চার পড়া ঠিক নয় সন্ন্যতের খেলাফ কাজ হ্যাঁ যদি বাসাতে বাসাতে আপনি প্রথমে সন্ন্যতটা পড়ে নিয়েছেন আজান হয়েছে আর বাসাতে ফজরের সন্ন্যত পড়ে নিয়েছেন আর তারপরে মসজিদে গেলে মসজিদে গিয়ে দেখলেন যে এখনো একামত হতে সময় আছে তাহলে তখন তেহাতুল মসজিদ নিয়তের দুই রাকাত পড়বেন এইভাবে আপনি ফজর আগে চার রাকাত পড়তে পারেন কিন্তু মসজিদে গিয়ে দুই দুই চার পড়বেন না এটা সন্ন্যতের খেলাফ করবেন না ফজরে বরং একই দুই রাকাতে ওই ফজরের সন্ন্যতের দুই রাকাতে আপনি তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করবেন ইনশা আল্লাহ তালা দুটোর সব পেয়ে যাবেন